লোক ইসলামের ক্ষতি করছে যেই লোকগুলো মানুষের সামনে আলেম হিসেবে পরিচিত কোরআন এবং হাদিসের কথা দিয়ে মানুষকে অপব্যাখ্যা করে বিভ্রান্ত করছে আপনারা জানেন একদিকে ইসলামের তাহজিব তামাদ্দুন সবগুলোকে ধ্বংস করার জন্য মুসলিম জাতির অনুষ্ঠান মুসলিম জাতির সংস্কৃতি এসবগুলোকে মেলান করার জন্য বিকল্প তৈরি করা হচ্ছে ঈদের উৎসবকে ধ্বংস করার জন্য নতুন করে ইহুদি খ্রিস্টানরা যেটা এই জাতির উপরে চাপিয়ে দিয়েছে তা হচ্ছে পহেলা বৈশাখের পান্তা ভাত খাওয়া আপনারা জানেন ঈদের সালাতের সময় হচ্ছে ফজরের পরে সূর্যোদয়ের পরে ঈদের দিনে ঈদুল ফিতরে খাওয়া দাওয়া রয়েছে মুসলিম জাতির এই ঈদ অনুষ্ঠানকে ধ্বংস করার জন্য মুসলিম জাতির ঈদের ঐতিহ্যকে মেলান করার জন্য এদেশে হিন্দুদের কালচার আমদানি করা হয়েছে পহেলা বৈশাখের পান্তা ভাত নারী পুরুষ একাত্র হয়ে যুবতী সুন্দরী মেয়েদের হাতে পান্তা ভাত খাওয়া ইলিশ মাছ খাওয়া নাকি বাঙালির ঐতিহ্য কয়জন বাঙালি পান্তা ভাত খায় যারা এই দিন পান্তা ভাত খায় আপনারা খোঁজ নিয়ে দেখবেন তাদের ঘরে প্রতিদিন পান্তা ভাতের ব্যবস্থা থাকে কিনা বাঙালি ঐতিহ্যের নামে মূলত ইসলামের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য এক গভীর চক্রান্ত শুরু হয়েছে আপনারা জানেন এ জাতির ছোট ছোট নাবালেক শিশুরা প্রতিদিন ফজরের পরে আগে কোরআন পড়ত মক্তবে চলে যেত যাতে করে কোরআন শিখতে না পারে এজন্য হাজার হাজার এনজিও এদেশে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে ঠিক মক্তবের সময়ে তারা বিভিন্ন স্কুল চালু করে দিয়েছে এমনি ভাবে মুসলিম জাতির অন্তর থেকে ইমানের মূল উৎসকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি এটা আগেও বলেছি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকলো কি না থাকলো এ নিয়ে আল্লাহর কিছু আসে যায় না মদের দোকানের সাইনবোর্ডে বিসমিল্লা থাকলো কি না থাকলো এ দিয়ে কিছু আসে যায় না কিন্তু কেন হঠাৎ করে কাকে খুশি করার জন্য কাদের পরামর্শে এই সংবিধানে আগেও বিসমিল্লা ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ছিল এই সরকার আর একবার ক্ষমতা ছিল তখনও ছিল তখন এই নিয়ে কোনো আলোচনা করে নাই বিএনপি ক্ষমতায় ছিল এর সাত ক্ষমতায় ছিল এমনকি বর্তমান যারা সরকারে আছে তারাও ছিল এই পর্যন্ত কেউ সংবিধানের থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা শব্দটি বাতিল করার জন্য আন্দোলন করেনি কেন হঠাৎ করে এটা তুলতে হলো কাদের পরামর্শে কাদের খুশি করার জন্য সেটা জাতির সামনে স্পষ্ট হয়েছে নাস্তিক মোর্তাদের শাহবাগের সম্মেলন দিয়ে ভাইয়েরা আমার আপনারা বুঝতেই পারছেন এমনি ভাবে মুসলিম জাতির প্রত্যেকটা ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বিকল্প এক একটা দাঁড় করানো হচ্ছে ওলামায় কেরামদের সচেতন হতে হবে হকের পক্ষে কথা বলতে হবে এজন্য আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ওলামায় কেরামদের দায়িত্ব কর্তব্য আমার এই বক্তব্যের মাধ্যমে ওলামায় কেরামদেরকে নসিহা দিব হকের কথা বলতে গিয়ে সত্যকে গোপন করবেন না ইতিমধ্যে দেখা গেছে মিডিয়ার সামনে গিয়ে ওলামায়ে কেরাম যেভাবে থতমত খাচ্ছেন মনে হচ্ছেন যেন সাহারিয়ার কবিরের সামনেও এরা কোরআন হাদিসের ব্যাপারে দুর্বল একটা স্বঘোষিত নাস্তিক সে একজন আলেমকে চ্যালেঞ্জ করছে এর চেয়ে লজ্জার কোনো বিষয় এ জাতির কাছে থাকার কথা নয় এজন্য আমাদের মনে রাখতে হবে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান এই সূরার তিন নম্বর সূরার একশো সাতাশি নাম্বার আয়াত আল্লাহ বলছেন وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه আল্লাহ সুবহান বলছেন স্মরণ করো সেই সময়কে যখন আল্লাহ সুবাহান কিতাবওয়ালাদেরকে কাল্লাদিন উতুল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আসমানি কিতাবের এলেম যাদের দেওয়া হয়েছে তাদের থেকে অঙ্গীকার আদায় করেছেন লাতুবাইয়েনুন্নাহু তোমরা আল্লাহর বিধানকে আল্লাহর কালামকে আল্লাহর কথাকে মানুষের সামনে স্পষ্ট ভাবে বর্ণনা করবে খবরদার তোমরা গোপন করবে না যত ভয় আসুক না কেন ওয়াইন কুতিলতা উফরিকতা তোমাকে জ্বালিয়ে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক হত্যা করা হোক যখন হকের কথা বলার প্রয়োজন তখন তোমরা তাকে গোপন করতে পারবে না আয়া থেকে তাফসিরে লেখে আল্লাহ সুবাহ এই পৃথিবীর বুকে মানুষকে পাঠানোর আগে তিনটা বড় বড় সম্মেলন করেছেন প্রথম সম্মেলন ছিল আদম থেকে শুরু করে কামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে সমস্ত মানুষের রুহগুলোকে একাত্র করে আল্লাহ সুবাহ ওয়া অঙ্গীকার নিয়েছিলেন আলাস্তু আমি তোমাদের রব নই কি এই ছিল একটা অঙ্গীকার সমস্ত মানুষ সেখানে ছিল আর একটা অঙ্গীকার ছিল যেখানে আপনি আমি ছিলাম না আদম সালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণ ছিলেন আল্লাহ সুবাহান এই পৃথিবীতে যাদেরকে দিনের কথা প্রচার করার জন্য নবুয়াত দিবেন রেসালাত দিবেন তাও হেইদের আমানত দিবেন সেই সমস্ত নবী রসুলদেরকে একাত্র করে আর একটা সম্মেলন করেছেন তাও কোরআনে বলা আছে আল্লাহ সুবহানাহু বলছেন যখন আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার আদায় করেছেন আমি তোমাদের নবুয়া দান করব হেকমা দান করব অতবার তোমাদের মাঝে আর একজন রসুল পাঠাবো যিনি তোমাদের সত্যায়ন করবেন এভাবে আর একটা সম্মেলনের কথা বলে দিয়েছেন তৃতীয় নম্বর আর একটা সম্মেলন করা হয়েছিল যে সম্মেলনের আলোচ্য বিষয় ছিল ওলামায়ক রামদেরকে নিয়ে ওলামায়ক রামদের সত্য প্রকাশ করা আল্লাহ সুবাহ সুরা আল ইমরানের একশো সাতাশি নম্বরে সে কথাই স্মরণ করে দিচ্ছেন উতুল কিতাবা স্মরণ করো সেই সময়টাকে যখন আল্লাহ সুবহানাহু আলেমদের থেকে উতুল কিতাবা যাদেরকে আসমানি কিতাবের এলেম দেওয়া হয়েছে তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন পাকা ওয়াদা নিয়েছেন কি ওয়াদা নিয়েছেন সরকারের পা তারা গোলামি করবে কি ওয়াদা নিয়েছেন ভয় দেখে সত্যকে গোপন করবে না আল্লাহ বলছেন লাতুবাইনাহু সেই ওয়াদা হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ আরবি গ্রামার অনুযায়ী অবশ্য অবশ্যই তোমরা লাতুবাইনাহু আল্লাহর বিধানকে স্পষ্ট বয়ান করবে খুলে খুলে বয়ান করবে ওয়ালা তাকতুমুনাহু আর তোমরা তাকে গোপন করতে পারবে না শুধু এ পর্যন্তই না এই নসিহা দিয়ে এই ঘোষণা দিয়ে অঙ্গীকার আদায় করে আল্লাহ তারা এরপরে বলছেন সুরা আল বাকারা দুই নাম্বার সুরার একশো উনষাট এবং ষাট নাম্বার আল্লাহ বলছেন যারা গোপন করবে সত্যকে গোপন করবে তাগুতের ভয়ে তাগুতের বন্দুকের নলের ভয়ে অথবা জেল জুলুমের ভয়ে অথবা চরম নির্যাতনের ভয়ে যারা সত্যকে গোপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হেদায়েতের বাণী সমূহ যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পরে বর্ণনা করার পরে আল্লাহ বলছেন স্পষ্টভাবে ভাবে বর্ণনা করার পরে যারা হেদায়েতের বাণীকে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন সমূহকে গোপন করে আল্লাহ তারা বলছেন তাদের উপরে আল্লাহ নিজে লানত করেন এবং সমস্ত লানতকারী মানব দানব জিন ইনসান গাছগাছালি পর্যন্ত সমস্ত মাখলুক তার জন্য লানত করতে থাকে যারা সত্যকে গোপন করে জেনে শুনে যারা হকের কথা বলে না আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন তাদের উপর আল্লাহ লানত করেন এবং সমস্ত লানতকারীগণ তার উপর লানত করেন এরপরে আল্লাহ বলছেন কেউ ভুলে হয়তো এই চক্রান্তে পড়ে গিয়েছিল এখন যদি তবা করো তাহলে আল্লাহ মাফ করবেন এজন্য আমরা বলবো ফরিদুদ্দিন মাসৌদ সাহেবদের মতো যে সমস্ত ইংরেজদের এটা গোলাম র্যান্ডের তৈরি করা আলেম যারা ইহুদি খ্রিস্টানদের টাকায় ইমাম প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সময়ে হকের কথা বলতে পারো না আল্লাহ তারা তোমাদেরকে বলছেন এখনো তবা করার সুযোগ আছে আল্লাহ তারা বলছেন দিনা তাবু আসলাহু আবাইয়ানু তবে যারা এটা জানার পরে তবা করলো অবাইয়ানু এবং তারা স্পষ্ট বয়ান করলো আস্তাহ এবং সংশোধন হয়ে গেল আল্লাহ বলছেন আলাইহিম আমি তাদের উপরে তবা করব তবা রুজু করব তাদের তবা গ্রহণ করব ওয়ান আত্তাউয়াবুর রহিম আমি তবা কবুলকারী বড় দয়ালু তবার দরজা আল্লাহ খোলা রেখেছেন সূরা বাকারার একশো উনষাট এবং একশো ষাট নম্বর আয়াত এরপরে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم فقدمه যে ব্যক্তিকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হলো এলেম জান্না জানার জন্য প্রশ্ন করা হলো ফাকাতামাহু অতবার সে চুপ থাকলো গোপন করলো ভয়ের কারণে হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক এ কারণে সত্য কথা থেকে চুপ থাকলো গোপন করলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন জামিম আল্লাহ তাআলা তাকে কেয়ামতের দিবসে আগুনের লাগাম তার গলায় জড়িয়ে দিবেন হাদিসটি আছে মুসনাদে সুনানে আবি দাউদ তিন হাজার ছয়শো ষাট নম্বর হাদিস সুনানে ইবনে মাজা এর দুইশো পঁয়ষট্টি নম্বর হাদিস মুসনাদে আহমদের আট হাজার পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস এবং তিরমিজির দুই হাজার ছয়শো উনপঞ্চাশ নম্বর হাদিস এবং এবনে মাজায় আরো তিন জায়গায় হাদিসটা আছে ভাইয়েরা আমার পরিষ্কার হয়ে গেল যাদেরকে এলেম দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের কাছে আছে যখন জাতি তাদের থেকে সত্য কথা জানতে চায় তখন যদি গোপন করা হয় আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ কেয়ামতে তার গলায় আগুনের লাগাম পরিধান করিয়ে দিবেন পক্ষান্তরে যারা সহি প্রচার করবে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না আহলাল ইলমে সানুল ইলমা যদি আহলে এলেমরা আলেমগণ সানুল এলমা এলেমকে হেফাজত করত এলেমকে সংরক্ষণ করত অর্থাৎ এলেমটাকে বিক্রি করে কোন তাগুতের পাঁচাটা গোলামি করে না দালালি করে না সত্যকে গোপন করে না নিজের পদমর্যাদার জন্য অথবা চাকরির জন্য অথবা দুনিয়ার সামান্য পয়সার জন্য যারা এলেমকে গোপন করে না বরং যাদের এলেমের প্রয়োজন তাদের কাছে এলেম প্রচার করে এবং যথাযোগ্য পাত্রে এলেম তারা বিতরণ করে রাখি দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাসাদু বিহি আহলা জামানিহিম তাহলে তারা এই কোরআনের এলেমের মাধ্যমে এই রাসুলের প্রদত্ত হাদিসের মাধ্যমে লাসাদু বিহি আহলা জামানিহিম তারা এই এলেমের মাধ্যমে তাদের সমকালীন লোকদের উপরে নেতৃত্ব করতে পারত আল্লাহ তালা পরিষ্কার বলে আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন এই কোরআনের এলেমের মাধ্যমে এই হাদিসের এলেমের মাধ্যমে তারা তাদের যুগের সমস্ত মানুষের উপরে নেতৃত্ব দিতে পারত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ালাকিন্নাহুম বাজালুহু লিআহলিদ দুনিয়া দুনিয়াহুম কিন্তু তারা তাদের এরেমটাকে দুনিয়ার জন্য দুনিয়াওয়ালাদের পিছনে ব্যয় করেছে দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করার জন্য ফাহানু আলাইহিম অতপর তারা নিজেরাও সেখানে অপমান হয়েছে নিজেরাও অপমানিত হয়েছে যুগে যুগে ইতিহাস প্রমাণ করে যারা সরকারের চাটুকার হয়েছে যারা সরকারের পাঁচ আটা গুলামি করেছে ইতিহাস সাক্ষী সরকারের যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন কলার ছোলার মতো থেকে আস্তায় ফেলে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের থেকে সাহাবি আব্দুল বিন মাসউদ বলছেন সামেত নবীয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মন জাল হুমু মাহাম্মান ওয়াহিদা যে ব্যক্তি তার সকল চিন্তা ভাবনার কেন্দ্র বানায় একটাকে হাম্মা আখেরাতিহি আখেরাতের চিন্তা ভাবনাকে কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু আল্লাহ তালা তার দুনিয়ার যত প্রয়োজন দুনিয়ার যত ভাবনা সবগুলো আল্লাহ নিজে তার পক্ষ থেকে যথেষ্ট করে দেন পক্ষান্তরে ওয়ামান তাশা আবাদ বিহিল হুমুমু ফি আহওয়ালিদ দুনিয়া আর যে ব্যক্তি আল্লাহ কেন্দ্রিক চিন্তা ভাবনা বাদ দিয়ে আখেরাত কেন্দ্রিক চিন্তা ভাবনা বাদ দিয়ে বিভিন্ন মুখী বহুমুখী চিন্তা করে কোন সময় কাকে খুশি করা যায় কোন নেত্রীর কাছে দৌড়ানো যায় কোন নেতার কাছে যাওয়া যায় এরকম যারা বহুমুখী চিন্তা নিয়ে গবেষণা করতে থাকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হালাকা আল্লাহ তালা তার দায়িত্ব নেন না যে সে কোন মাঠে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে হাদিসটি আছে ইবনে মাজার দুইশো সাতান্ন নম্বর হাদিস মেসকাতের দুইশো তেষট্টি নম্বর হাদিস বাইহাকির এক হাজার আটশো অষ্টআশি নম্বর হাদিস এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আরো বলেছেন আল উলামাউ ওমানাউর রসুল আলেমগণ হচ্ছেন রসুলদের আমানতদার রাসূলদের এলেম নবীদের ওয়ারিস আলেমরা আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাগণ হচ্ছেন নবীদের ওয়ারিস কারণ নবীরা ফাইনাল আম্বিয়া লামি ওয়ারিসু দিনার ওয়ালা দেরহামা তারা দিনার দেরহাম টাকা পয়সার কাউকে ওয়ারিস বানান না ওয়াইন্নামা ওয়ারাসুল এলমা তারা ওয়ারিস বানান এলেমের ফামান আখাজাহু আখাজাবে হাজবিন ওয়াফের যে ব্যক্তি এলেম অর্জন করলো সে নবীদের ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পদের একটা বড় অংশ অর্জন করল আলেমরা আল্লাহ রসুলের আমানত রক্ষা করছে মালাম ইউখালিতুল সুলতান দুনিয়া যতক্ষণ পর্যন্ত তারা সুলতান শাসকদের কাছে প্রবেশ না করে দুনিয়া এবং এই এলেম দিয়া দুনিয়া উপার্জন করতে চেষ্টা না করে ফাইদা সুলতানা ওয়াদাখাল দুনিয়া কিন্তু যখন তারা এই এলেমের কারণে শাসকদের সঙ্গে ঘুরঘুর করতে থাকে শাসকদের খুশি করার চেষ্টা করে ওখালাত দুনিয়া এবং দুনিয়ার সঙ্গে মিশে যায় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তখন তারা নবীদের ওয়ারিস থাকে না নবীদের আমানতদার থাকে না ফাহুম লুসুসুদ্দিন তখন তারা দিন ইসলামের চোর হিসেবে আখ্যায়িত হয় হাদিসটি আছে আল কবির এর সাত হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস ভাইরা আমার এই সময়ে সবচেয়ে বেশি যে বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে সে বিষয়গুলো হচ্ছে বর্তমানে হেফাজতে ইসলামের নামে কতগুলো দাবি পেশ করা হয়েছে তার মধ্যে একটা আছে নারীদের অবাধ মেলামেশা ইত্যাদিকে বন্ধ করতে হবে ভাইয়েরা আমার আর এইটাকে নিয়ে এমন ভাবে তোলপার করা শুরু হচ্ছে একদল মিডিয়া এটাকে কেন্দ্র করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করা শুরু করেছে কেউ বলছে এটা কায়েম করলে মহিলাদেরকে গৃহবন্দী করা হবে এর দ্বারা মধ্যযুগে চলে যাবে আমি ওই সমস্ত লোকদেরকে বলতে চাই প্রথমে আপনাদের বুঝতে হবে ইসলাম মহিলাদেরকে গৃহবন্দী করতে চায় না কোরআন শর্ত সাপেক্ষে তাদেরকে বের হওয়ার পারমিশন দিয়েছে এজন্য কোরআনের আয়াত বুঝতে হবে সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন অকারনাফি কন্যা মেয়ে লোকরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে এটা কেন বলেছেন মহিলাদের কর্মস্থল ঘর পুরুষের কর্মস্থল বাহিরে এর সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওলা তাবার রজনা তাবার রুজাল ইয়েতিল উলা তোমরা সেই প্রথম যুগের জাহিলি যুগের প্রাক জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করো না তাহলে এখানে পরিষ্কার হয়ে গেছে সৌন্দর্য প্রদর্শন করার জন্য হাই হিলের জুতা পরে এরপরে উটের মতো গরদানটাকে লম্বা করে চুলগুলো শ্যাম্পু দিয়ে ফুলিয়ে মশারির মতো জামা পরে যারা বেহায়া এবং যারা অশ্লীলতা প্রদর্শন করে সেই সমস্ত নারীদেরকে সেভাবে বের হতে নিষেধ করা হয়েছে যারা ছেলেদেরকে উস্কে দেয় এরপরে যখন ছেলেরা উত্তেজিত হয়ে ওদের শাড়ি ধরে টান দেয় শীষ দেয় তখন তারা বাঁচাও বাঁচা বলে চিৎকার করে আপনারা দেখেছেন এক সময় ঢাকা টিএসসিতে কি হয়েছিল বাঁধন নামে এক মহিলাকে কিছু ছেলেরা উত্তক্ত করলো কেন করেছিল পত্রিকায় এসেছে পরিষ্কার আমাদের বানানো কথা নয় ওই মেয়েটা যখন ওখানে যাচ্ছিল অনেক ছেলেরা তাকে বারণ করেছে ওখানে যেও না কিন্তু সে অমান্য করলো সে ওখানে চলে গেল আর ছেলেরা যখন দেখলো একটা মেয়ে অর্ধানঙ্গ অবস্থা চলে আসছে ওরা ছিল মাতাল তখন তারা তার শাড়ি ধরে টানতে শুরু করেছে ইসলাম পরিষ্কার ঘোষণা করেছে ওলা তাবার রচনা উলা তোমরা প্রাক জাহিলি যুগের নারীদের মতো অশ্লীলতা বেহায়াপনা প্রদর্শন করার জন্য বের হয়েও না সুতরাং কাজের জন্য বের হওয়া যাবে আমি সে দলিলগুলো পরে করছি এমনি ভাবে এটা ছিল সুরা হাসাবের তেত্রিশ নম্বর সুর আর তেত্রিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ সুবাহ এই পর্দার বিধান কেন দিয়েছেন সেটার কারণ উল্লেখ করে দিয়েছেন সুরা হাজাব তেত্রিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আপনি বলুন আপনার স্ত্রীদেরকে ও বানাতিকা আপনার মেয়েদেরকে অনেসাইল নিসাইল এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয় পর্দা যেন ঝুলিয়ে দেয় কেন যাতে তাদেরকে চিনা যায় তারা মুসলিম নারী পর্দানসীন নারী ফালায়ু তাহলে তাদেরকে কেউ উত্তক্ত করবে না তাদেরকে কষ্ট দিবে না ইফতিজিং করবে না শেষ দিবে না শাড়ি ধরে টান দিবে না তাদেরকে অশ্লীল বাক্য বলবে না আল্লাহ সুবাহ বললেন এই পর্দার বিদারের জন্য দেওয়া হয়েছে যাতে করে উত্তপ্ত করতে পারবে না পরিষ্কার হয়ে গেছে এই পর্দার মাধ্যমে যদি কেউ বের হয় তাহলে ইনশাল্লাহ এই জমিনে আর কোন ইফতিজিং থাকতে একদিকে স্লোগান দেওয়া হচ্ছে ইফতিজিং বন্ধ করো আর একদিকে ফ্রিজিং বন্ধ করার জন্য আল্লাহর বিধান বাতিল করেছে এটা মনে রাখতে হবে কোন দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যেতে পারে আমার সে নিয়ে আপত্তি নেই কিন্তু সেই দলের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় আল্লাহর আইনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইনশাআল্লাহ এই বাংলার মুসলিম জমিনে তাদের ঠাই হবে না ইনশাআল্লাহ ভাইয়েরা আমার পর্দার বিধান দিয়েছেন কে না হেফাজত ইসলাম এই পর্দার বিধান হেফাজত ইসলাম দেয় নাই জোর করে যদি কেউ কোরআনের বিধানকে কোনো দলের বক্তব্য বানাতে চায় তাহলে পরিস্থিতি কি হবে তা কিছুটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন খাগড়াছড়িতে কি হয়েছে দল বল সহ তারা মিছিল করতেছিল এরপরে জনগণ এমন শাস্তি দিল শেষ পর্যন্ত পালাবার জায়গা বন্ধু খুঁজে পায় নাই শিক্ষা গ্রহণ করো কারো বিরুদ্ধে একশনে না গিয়ে চিন্তা করো ঢাকায় তাওহিদি জনতা সেদিন একত্র হয়েছিল তোমাদেরকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই জমিন কোন নাস্তিকদের জমিন নয় এই জমিন কয়েকটা বলুগারের জমিন নয় এই জমিন তাওহিদবাদী মুসলিমদের জমিন এই জমিন আল্লাহর জমিন কোরআনের জমিন কোরআনের বিরুদ্ধে কথা বললে এই জাতি তাদেরকে বরদাস্ত হতে পারবে না সুতরাং যদি কেউ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে চাও হয়তো দিল্লি চলে যাও নতুবা আটলান্টিক পাড়ি দিয়ে হোয়াইট হাউস চলে যাও বাংলার জমিনে থাকতে হলে বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে বার্তা পৌঁছে দিয়েছে এই লক্ষ জনতার সঙ্গে তাদের স্ত্রী আছে সন্তান আছে পরিবার আছে তোমরা যা দেখেছ এটা একটা বিশাল জনসংখ্যার ক্ষুদ্র অংশই মাত্র যেদিন সারা বাংলার তৌহিদি জনতা খেপে যাবে এখনই তোমরা ক্ষমতা রয়েছে বন্দুকের নল তোমাদের তাজা আছে এরপরেও তোমার চালারা পালাবার জায়গা খুঁজে পাচ্ছে না কিন্তু যেদিন সারা বাংলা জনগণ ফুসে উঠবে সেদিন বঙ্গভবন গণভবন কোন জায়গায় তোমাদের স্থান হবে না পরিষ্কার বক্তব্য শুনুন এবারে আল্লাহর বিধানের উপরে কি আইন কি প্রচারণা শুরু করেছে জাহিলি যুগে চলে যাবে বর্বরতার যুগে চলে যাবে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা আছে মহিলা যদি কাজ করতে চায় কাজে বাধা দেওয়া যায় না কোরআনে আল্লাহ সুবাহান সে রাস্তা খুলে দিয়েছেন যে আমি আগে আলোচনা করেছি আল্লাহর নবীর যুগে মহিলারা সালাতের জন্য মসজিদে যেত জুমার নামাজ পড়তে যেত ঈদের জামাতে অংশগ্রহণ করত বোঝা গেল চার দেয়ালে বন্দি করতে চায় না মহিলাদেরকে চার দেয়ালে বন্দি করতে চাইলে আল্লাহর নবী বলতেন না যে মহিলাদেরকে তোমরা মসজিদে বাধা দিও না এমনকি মহিলারা প্রশ্ন করেছেন আমরা যদি হায়েজ নেফাজ অবস্থায় থাকি তাহলে কি করব বলেন তারপরেও তোমরা ঈদের দিন ঈদগাহে যাবে নামাজের সময় আলাদা থাকবে দোয়ার সময় অংশগ্রহণ করবে কি পরিষ্কার বিধান এরপরে শুনুন আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন মহিলারা যুদ্ধের ময়দানে গিয়েছেন আপনারা হাদিসগুলো পড়লে পাবেন আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল স্ত্রী আয়েশা রাদি আল্লাহ আনহা নিজে জঙ্গে জামাল উস্তির যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এমনি ভাবে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহি আমরা কি যুদ্ধে যেতে পারবো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম অনুমতি দিলেন এবং তারা কি কাজ করেছেন যুদ্ধের ময়দানে গিয়ে তারা ইউদাবিন আল জারহা যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছে জখম হয়েছে তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে চিকিৎসা করেছেন এমনি ভাবে আজকে গার্মেন্টসের নারীদেরকে উত্তেজিত করা হচ্ছে আমি হাদিস থেকে দলিল পেশ করব আল্লাহর নবীর যুগে তো আর এরকম গার্মেন্টস ছিল না বরং এই যুগে যে গার্মেন্টস এই গার্মেন্টসের শিক্ষা দান করেছেন আল্লাহ নবী সাল্লাম পড়ুন হাদিসটা আছে সহি বুখারির পাঁচ হাজার আটশো সাত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম থেকে আবু বোরদা নামক সাহাবি বলছেন যে মহিলারা সাউ কানাতিন নিসাউ তাসনাউহু লিবুলাতিহিন্না সিয়াবুন আতাতনা মিনাস শাম আও মেসের মিসর মুজাল্লাতান ফিয়া হারির ফি আমসাল রুতুজ্জে ওয়াল মিসারা আমাদের দেশে মিশর থেকে অথবা সিরিয়ার থেকে কিছু কাপড় আসলো রেশমের তৈরি অথবা উত্তরুজ্জের মতো সেখানে বিভিন্ন কারুকার্য করা ছিল অলমি সারা লুঙ্গির মতো কিছু কাপড় ছিল এই কাপড়গুলো মহিলারা তৈরি করত তাদের স্বামীদের জন্য তৈরি করত কারা মহিলারা মেসল কাতা এফে ইউসাফের নাহা কম্বল জাতীয় কাপড় চাদর জাতীয় কাপড় এগুলো তারা বানাতো তৈরি করত এগুলোকে রং করত وقال جرير عن زيد في حديثه القسية ثياب مضلعة جوبها من مصر فيها الحرير والميسر جلود السبا এগুলো তৈরি করা হতো পরিষ্কার হাদিস আছে এমনি ভাবে আরো হাদিসে বর্ণিত হয়েছে মুসলিম শরীফের এবং বুখারি শরীফের তিন হাজার তিনশো পনেরো নম্বর হাদিস আল জমাইনা সহিহাইনের বুখারি অল মুসলিম তিন এমনি ভাবে মেশকাতের এক হাজার আটশো পঁচাত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের ছয় হাজার চারশো সত্তর নম্বর হাদিস রাসুল্লাহ সরাসরি স্ত্রী আয়েশা রাদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন আসরা আসরাউকুন্না লেহাকান বি আতওয়ালুকুন্না ইয়াদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর আগে বললেন আমার মৃত্যুর পরে আমার স্ত্রীদের মধ্য থেকে আমার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করবে তোমাদের মধ্যে যার হাত লম্বা স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম আমার সঙ্গে গিয়ে যুক্ত হবে ওই স্ত্রী যার হাত সবচেয়ে লম্বা এটা বললেন মহিলারা হাত মাপতে শুরু করলো কার হাত লম্বা বেশি তারা মনে করলো বাহ্যিক হাত লম্বা কিন্তু দেখা গেল আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণ করলেন জাইনাব আল্লাহ তালানহা কেন এখন তারা বুঝতে পারলো এই জাইনাব আল্লাহ তালানহার হাত এমনি লম্বা ছিল না এই লম্বা বলতে কি বোঝানো হয়েছে পরিষ্কার হাদিস এই জয়নবের হাত বলা হয়েছে এই অর্থে যে সে নিজের হাতে উপার্জন করত কামাই করত কাজ করত এবং সে নিজের হাতে দান করত লম্বা হাত মানে হচ্ছে কাজ করে আর দান করে এই হাত যে হাত দান করে সে হাত লম্বা হাত এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীর স্ত্রী জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে কাজ করতেন এবং পয়সা উপার্জন করতেন এবং সেই পয়সার থেকে আল্লাহ রাস্তা দান করতেন আল্লাহর নবী থেকে প্রশংসা করেছেন যে আমার মৃত্যুর পরে আমার সঙ্গে সর্বপ্রথম তোমাদের মধ্যে থেকে যুক্ত হবে যার হাত লম্বা বেশি এই হাত লম্বা বলতে বোঝানো হয়েছে কাকে জয়নাব রাজি আল্লাহ হাকে হাদিসটা আছে বললাম মুসলিম শরীফের ছয় হাজার চারশো সত্তর নম্বর হাদিস তিরমিজির মেসকাতের এক হাজার আটশো পঁচাত্তর নম্বর হাদিস এবং বুখারি মুসলিমের হাদিসকে একাত্তর করা হয়েছে আল জামা জামে বাইনা সহিহাইনে এটার মধ্যে আছে তিন হাজার তিনশো পনেরো নম্বর হাদিস এরপরে আল্লাহ নবীর যুগে মেয়ে লোকেরা যুদ্ধে অংশগ্রহণ করতেন সেগুলো হাদিসে আছে মোসান্নাফ ইবনে আবি সাইবা চোদ্দ নম্বর খণ্ডের এগারো নম্বর পৃষ্ঠায় একচল্লিশ নম্বর হাদিস এরকম চোদ্দ নম্বর খণ্ডের এগারো নম্বর পৃষ্ঠার বিয়াল্লিশ নম্বর হাদিস এগুলো পড়লে দেখবেন পরিষ্কার আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগযু বিন নিসায়ে আল্লাহর নবীর যুগে মেয়ে লোকেরা যুদ্ধে অংশগ্রহণ করত অকাদে কানা ইয়াগযু বিহিন্না ইউদাবিনাল মারদা ওয়া ইউহযাইনা মিনাল গনিমা এই মহিলারা যুদ্ধের ময়দানে গিয়ে অসুস্থ লোকদের সেবা দান করত আহত লোকদেরকে তারা চিকিৎসা করত ওয়ুহজাইন মিনাল গনিমা এবং তাদেরকে গনিমাতের মালের ভাগও দেওয়া হতো যোদ্ধাদেরকে যেরকম গনিমাতের মালের অংশ দেওয়া হতো এই যুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদেরকেও গনিমাতের মালের ভাগ দেওয়া হতো হাদিসটাতে বাই হাকির তেরো হাজার দুইশো তিরানব্বই নম্বর হাদিস এবং আর একটা যে আবু দাউদি আছে সে তার হাদিস আবু দাউদ এর দুই হাজার সাতশো উনত্রিশ নম্বর হাদিস সেখানে বলা আছে ওহাম্মান্নে সাউ ফাকাদ কুন্না ইউদাবিনাল জারহা ওয়াসকিনাল মা মেয়ে লোকেরা যুদ্ধের ময়দানে গিয়ে আহত লোকদেরকে চিকিৎসা করত ওয়াসকিনাল মা এবং তারা লোকদেরকে পানি পান করাতো বোঝা গেল মহিলাদেরকে বের হতে নিষেধ না সুতরাং গার্মেন্টসের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে ওলামা গ্রামদেরকে বলবো আপনারা পরিষ্কার জানিয়ে দিন যদি বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হয় একটা মহিলাও গার্মেন্টস ছাড়তে হবে না বরং আরো বড় বড় গার্মেন্টস করা হবে যেই গার্মেন্টসের এমডি থেকে শুরু করে সব কিছু কর্মচারী কর্মকর্তা সব মহিলারা থাকবে মহিলাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না কোন ছেলেদেরকে খুশি করার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতে হবে না আজকে যে দেশের প্রধানমন্ত্রী মহিলা যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মহিলা একজন পুরুষ তারপরে আসলো সেই পুরুষটা এসে বলল কি ওই মহিলার প্রশংসা করে বলল ওই মহিলা ছিল সফল স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজের যাই হোক কিন্তু উনি সার্টিফিকেট দিয়েছেন ওনার আগে যে মহিলা ছিল সে ছিল কি ওনার কথা অনুযায়ী বলতে পারি তাহলে যদি মহিলা সফল স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে থাকে মহিলা সফল কৃষি মন্ত্রী হতে পারে মহিলা সফল পররাষ্ট্রমন্ত্রী হতে পারে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারলে একটা গার্মেন্টস এমডি হইতে পারবে না তাহলে আমরা সেই রকম গার্মেন্টস করে দিব যে গার্মেন্টস এর এমডি থেকে শুরু করে সকল কর্মকর্তা মহিলা হবে এবং তার অধীনে লক্ষ লক্ষ মহিলারা কাজ করে থাকবে তাদেরকে উত্তক্ত করবে না কেউ কোন ফোরম্যানকে খুশি করার জন্য কোন ডিউটি অফিসারকে খুশি করার জন্য এই নারীদের তাদের ভোগের সামগ্রী হতে হবে না এমনি ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে নারী শিক্ষিকা থাকবে আপনারা বলছেন এদেশে আঠারো লক্ষ কোটি মানুষের নয় কোটি মেয়ে লোকেরা কোথায় যাবে আপনারা সৌদি আরবকে দেখুন সেখানে মহিলাদের জন্য প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আলাদা রয়েছে এখানে মহিলাদেরকে আমার দেশের মহিলারা রাস্তায় গাড়ি পাচ্ছে না পুরুষের সাথে গাদাগাদি করে বাসে উঠে আর সৌদি আরব গিয়ে দেখো মহিলাদের জন্য আলাদা বাস রয়েছে একটা মহিলাকে রাস্তায় কষ্ট করতে হয় না ইসলামী হুকুমাত আসলে পরে এই মহিলাদের জন্য আলাদা অফিস থাকবে আলাদা গাড়ি থাকবে আলাদা গার্মেন্টস থাকবে আলাদা সব কিছু থাকবে সেখানে আর পুরুষের সঙ্গে ধাক্কা ধাক্কি করার প্রয়োজন হবে না ভাইয়েরা আমার ইসলাম নারীদেরকে পর্দা করতে বলে তার মানে এই না যে তার দের আবাধ্য করতে বলছে যেখানে বলা আছে অকারনাফি বুয়ুতে গুন্না তোমরা ঘরে অবস্থান করো সেই আয়াতি সামনে আবার বলা আছে ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়েতিল উলা তোমরা প্রাক জাহিলি যুগের নারীদের মতো বেহায়া এবং অশ্লীল নারীদের মতো তো বিপর্দা হয়ে চলো না ভাইয়েরা আমার হাদিসের ব্যাখ্যা দেওয়া আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সিনফান নার লাম আরাহুমা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মতের দুইটা দল যারা জাহান্নামী হবে যাদেরকে এখন আমি দেখি নাই এখনো তারা প্রকাশ পায় নাই সেইগুলো হচ্ছে বাকার নাসা এক প্রকার মানুষ হচ্ছে যাদের হাতে কোড়া থাকবে গরুর লেজের মতো কোড়া থাকবে আর এই কোড়া দিয়ে তারা মানুষকে শাসন করবে পিটাবে অর্থাৎ একদল জালিম শাসক এখন বর্তমানে আমরা বলতে পারি এই শাসকরা এখন আর কোড়া হাতে নাই এখন আছে কি বন্দুক আছে রাইফেল আছে তার বাট দিয়ে মানুষকে পিটায় আল্লাহ রাসুল সাল্লাম পরিষ্কার বলেছেন নার দুইটা গ্রুপ জাহান নামের আগুনের অধিবাসী সেই দুইটা গ্রুপ আমি এখনো দেখি নাই লাম আর হুমা তাদেরকে আমি এখনো দেখি নাই অমুন মা হুম সিয়াকুন একটা দল হচ্ছে ওই শাসকেরা যাদের হাতে সাউথ থাকবে কোড়া থাকবে ডান্ডা থাকবে কাজ না বিল বাকার গরুর লেজের মতো নাসা যার দ্বারা মানুষকে তারা পিটাবে মানুষকে শাস্তি দিবে এটা কিসের অধিবাসী দুই নম্বর অনেসাউন আর ওই সমস্ত মেয়ে লোকেরা দুই নম্বর হচ্ছে ওই মেয়ে লোকেরা কাসিয়াতুন এরা কাপড় পরিধানকারী হবে ঠিকই কিন্তু আর ইয়াতুন তারপর উলঙ্গ কাপড় পরিধানকারী উলঙ্গ মমিলাতুন তারা মানুষকে আকৃষ্ট করবে মায়েলাতুন নিজের আকৃষ্ট হবে রোসহন্নাকাসনেমাতিল বুখতিল মায়েলা তাদের গর্দানগুলো মাথাগুলো হবে বড় বড় উটের গর্দানের মতো তার মানে তারা চলার সময় গর্দানটা উঁচু করে হাঁটবে লাল জান্নাতা এরা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা রিহাহা এবং তারা জান্নাতের সুগন্ধ পাবে না লা মিন অথচ জান্নাতের সুগন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই দুই প্রকারের মানুষরা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না হাদিসটা দেখুন সহি মুসলিমের পাঁচ হাজার সাতশো চার নম্বর হাদিস এবং সাত হাজার তিনশো সাত নম্বর হাদিস মহাত্মার মহাত্মার ভিতর আছে এক হাজার ছয়শো ছাব্বিশ নম্বর হাদিস মুস্তাদে আহমদের সাত হাজার তিরাশি নম্বর এবং নয় হাজার ছয়শো আশি নম্বর হাদিস শুধু এ পর্যন্তই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াখলু আন্না বিইমরাতিন লাইসা মাহা জু মিনহা ফাইন্না সালিসাহুমা যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ইমান রাখে বিশ্বাস করে সে যেন কোন নারীর সঙ্গে একান্তে না বসে কোন নারীর সঙ্গে নির্জনে না বসে লাইসা মাহা জু মাহারামিন মিনহা যে মহিলার সঙ্গে তার মাহারাম পুরুষ নেই মাহারাম আপনজন নেই এরকম মহিলার সঙ্গে যেন কোন পুরুষ একান্তে নির্জনে না বসে কারণ ফাইন্না কারণ এরকম যখনই কোন একজন পুরুষ এবং একজন নারী একাত্র হয় তখন তৃতীয় সেখানে আরেকজন হাজির হয় তার নাম শয়তান সেখানে তৃতীয় ব্যক্তি হাজির হয় তার নাম কি হাদিসটা আছে মুস্তাদে আমাদের চোদ্দ হাজার ছয়শ একান্ন তিরমিজির দুই হাজার একশো পঁয়ষট্টি বাই হাকির তেরো হাজার নয়শো চার মেসকাতের তিন হাজার একশো আঠারো নম্বর হাদিস পরিষ্কার হয়ে গেল ইসলাম কি বলে এটা জনগণকে পরিষ্কার বুঝাতে হবে ইসলাম বলে মেয়ে লোকদেরকে বেপর্দা বেহায়া হওয়া যাবে না ইসলাম বলে উটের মতো গরদান এটা হাদিসের শব্দ আমি আপনাদেরকে শুনিয়েছি বর্তমানে পরিষ্কার যখন হাই হিলের জুতা পরে তখন এমনি উঠে মতো দাঁড়াই তারপর গরদান তার সামনে ঝুঁকতে থাকে উট যখন চলে তখন গরদান সামনে ঝুলতে থাকে এই মেয়েরা যখন হাই হিলের জুতা পরে মশারি মার্কা দা পরে এরপরে প্যাট খালি পিঠ খালি মাথা খালি সব খালি করে সামনে চলে তখন তাদেরকে উটের মতো গর্দানটা ঝুলতেই দেখা যায় পরিষ্কার বোঝা গেছে আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন সুতরাং ইসলামের বক্তব্য বুঝতে হবে কেবল ইসলামের কোন দলের বিরোধিতা করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা আল্লাহর আইনের অপব্যাখ্যা করা এমনি ভাবে আর একটা কথা শোনা যায় ইসলাম হেফাজত করবে আল্লাহ তোমরা কারা কি সুন্দর পণ্ডিত এগুলো বর্তমান সময়ে কোন নেতা নেত্রী এই কথাগুলো বলে দেয় পরে ওই নেতা নেত্রীদের মূর্খ পণ্ডিতেরা তাদের চেলারা আবার এটা প্রচার করে আল্লাহ তারা দিন হেফাজত করবেন কেমনে হেফাজত করবেন তা বলেন নাই আল্লাহ তালা কোরআনে পরিষ্কার আল্লাহ তালা বলেছেন ইন্না নাহনু ওয়া ইন্না লাহু লাহাফিজুন সূরা হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর আমি এই কোরআনের হেফাজতকারী হেফাজত করবেন কে ঠিক আছে আল্লাহ হেফাজত করবেন এবারে তাহলে আল্লাহ কেমনে হেফাজত করবেন তা জানা দরকার এই লোকগুলো নিজেদের স্বার্থের জন্য কোরআনের একটা আয়াতকে পাইল আর করে দিল হয়তো নিজেরাও খুঁজে পায় নাই ওই যে পাঁচাটা আমরা তারা দেখাই দিচ্ছে এই লোকগুলো এলেমকে গোপন করেছে আপনাদেরকে যেই মৌলবী সাহেবেরা ওই আয়াতটা দেখাইল তাদেরকে বলবেন আরো কোন আয়াত আছে কিনা কেমনে হেফাজত করবেন এবারে শুনুন কোরআনের সুরায় বাকারা দুই নাম্বার সুরার দুইশো একান্ন নাম্বার আয়াত আল্লাহ বলছেন আরদু আল্লাহ যদি মানুষের মধ্য থেকে কতেক মানুষকে দিয়ে কতেক মানুষকে প্রত্যা প্রতিহত না করতেন যদি আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে কিছু মানুষকে দিয়ে কিছু মানুষকে প্রতিহত না করতেন কিছু মানুষকে দিয়ে কিছু মানুষকে প্রতিহত না করতেন লাফাসাদাতিল আরদু তাহলে আল্লাহর জমিন ধ্বংস হয়ে যেত তাহলে বুঝে গেল এখানে পরিষ্কার হয়ে গেছে সুরা বাকার দুইশো একান্ন নম্বর আয়াতে পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তারা হেফাজত করবেন কিন্তু হেফাজত করবেন কাদেরকে দিয়ে একদল মানুষকে দিয়ে এই আয়াতে আরো একটা পরিষ্কার বিষয় পরিষ্কার হয়ে গেছে মানুষের মধ্যে দুইটা গ্রুপ থাকবে একটা গ্রুপ থাকে আল্লাহর পক্ষে আর একটা গ্রুপ থাকে শয়তানের পক্ষে কোরআনে আরাকাতে স্পষ্ট করা হয়েছে আল্লাদিন আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আমানু যারা ইমানদার যারা মমিন তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের ইউকাতিলুনা সাবির তাগুত তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে দল কয়টা হবে আল্লাহ তালা বলছেন এবারে একটা দলকে দিয়ে আর একটা দলকে আল্লাহ সাহেস্তা করেন একটা দলকে দিয়ে আল্লাহ আর একটা দলকে প্রতিহত করেন বিষয়টা আরো দেখুন সুরা হজ বাইশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তাআলা যদি কিছু মানুষকে দিয়ে কিছু মানুষকে প্রতিহত না করতেন অর্থাৎ যখনই এই জমিনে ফেরাউন যখন দাঁড়িয়েছে নাস্তিক এবং মুরতাদ হয়ে আল্লাহ দ্রোহী হয়ে আল্লাহ তারা তখন মুসা আলাইসালামকে লাঠি দিয়ে পাঠিয়েছেন ফেরাউনকে সাহায্য করার জন্য যখনই নমরুদ বের হল ফেরাউন হয়ে নব্য ফেরাউন হয়ে আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইসালামকে পাঠিয়েছেন কুড়াল নিয়ে যখনই আবার আবু জাহেল আবুল হাব মক্কায় আবির্ভাব ঘটল মূর্তি পুজোকে রূপ ধরে আল্লাহ তাআলা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে পাঠিয়েছেন দশ হাজার তরবারি দিয়ে মক্কার মূর্তিগুলো ভাঙ্গার জন্য আবার যখন একদল নাস্তিক মোর্তাদ বলুগারেরা শাহবাগে ব্যাঙ্গের মতো উৎপাদ শুরু করেছিল হেফাজ ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন ওদের দাঁত ভাঙ্গা জমা দেওয়ার জন্য এখনো সময় আছে এখনো সময় আছে সাবধান হয়ে যাও তবা করো নতুবা সেদিন বেশি দূরে নয় যেদিন দেশের তৌহিদি জনতা এই ব্যাঙ্গে উৎপাদ বন্ধ করার জন্য এমন লাঠি নিলামবে পালাবার জায়গা খুঁজে পাবেন যাবে ইনশাআল্লাহ কোরআন পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ তালা দিন হেফাজত করবেন কেমনে তা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন নাকি নিজে হেফাজত করবেন আল্লাহ করেছেন আল্লাহ এরকম নিজে নামে রদ করেন না করেন কার দ্বারা বদরের যুদ্ধে আল্লাহর নবীর নেতৃত্বে যুদ্ধ হলো সাহাবা একরাম যুদ্ধ করলেন আবু জাহেল সহ সত্তরটা কাফেরকে হত্যা করা হলো সত্তরটাকে বন্দি করা হলো আল্লাহ তারা কি বলছেন আল্লাহ তারা কি বলেছেন ভালো করে শুনো ফালাম তাকতুলুহুম হে নবী হে মমিন্দ্রা ওই বদরের যুদ্ধে আবু জাহেল সহ সত্তর জনকে তোমরা কতল করো নাই কে কতল করেছেন কি সুন্দর কথা কতল করেছেন কে অথচ বাস্তবে কতল করেছে কারা বোঝা গেল পরিষ্কার হয়ে গেছে আল্লাহ কতল করেছেন কিন্তু কাদের মাধ্যমে তোমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহ তারা দিন হেফাজত করবেন এই দিন হেফাজত করার জন্য যুগে যুগে আল্লাহ রব্বুল আলমীর তার মমিন বান্দাদেরকে তৈরি করেছেন মমিন বান্দারা জেগে উঠবে তারা ওই নাস্তিকের মোকাবেলা করেই ছাড়বে এটা পরিষ্কার সুরা হজ বাইশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত কি সুন্দর স্পষ্ট আয়াত ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন আল্লাহ তাআলা যদি কতকগুলো লোকদেরকে দিয়ে কতকগুলো লোকদেরকে প্রতিহত না করতেন প্রতিরোধ না করতেন লাহুদ্দিমাত সওয়ামিউ ও তাহলে পৃথিবীর বুকে খ্রিস্টানদের গির্জা এহুদিদের এবাদতখানা হিন্দুদের মসজিদ মুসলমানদের মসজিদ এ কিছুই থাকতো না কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহু আল্লাহ তালা তাদেরকে অবশ্যই সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে কাকে সাহায্য করে আল্লাহকে সাহায্য করা মানে কি আল্লাহর দিনকে হেফাজত করা আল্লাহর দিনকে তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ তারা দিন হেফাজত করবেন এই দিন হেফাজত করবেন কিভাবে মানুষদেরকে দিয়ে কাদেরকে দিয়ে এখন তোমাদের চিন্তা করার সুযোগ আছে কোন পক্ষে যাইবা আল্লাহ তালা যাদেরকে দিয়ে দিন হেফাজত করবেন তাদের পক্ষে যাইবা না যাদের বিরুদ্ধে আল্লাহ তালা মমিনদেরকে দাঁড় করাবেন সেই নাস্তিকদের পক্ষে যাইবা ইতিহাস থেকে শিক্ষা নাও ফেরাউন হামান নমরুদ যত ছিল যত দাম্ভিক ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্বল শক্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন তোমাদেরকেও ধ্বংস করার জন্য বেশি শক্তিশালী লোকের প্রয়োজন নেই গ্রামগঞ্জের থেকে মেয়ে লোকেরা ঝাড়ু নিয়ে যেদিন বের হবে সেদিন তোমার আসল পরিচয় পেয়ে যাবে ইনশাআল্লাহ বের হয়েছে না তোমাদের হাতে বন্দুক থাকবে রাইফেল থাকবে টিয়ার সেল থাকবে ঠিকই গরম পানি মের মারতে পারবা ঠিকই কতজনকে মারবে ইতিহাস থেকে শিক্ষা নাও ফেরাউন আয়ে হামান আয় জালিম জাবের সুলতান আয়ে कितनी कितनी शैतान आए सबको हुई रसवाई हासिल জাল হক ওয়াজাহাকাল বাতিল সত্য যখন আগমন করেছে বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন চূর্ণ বিচূর্ণ হয়ে পাহাড় দিয়ে যেমন মাথা ধাক্কা মারলে পরে পাহাড় ভাঙ্গে না মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক তেমনি ভাবে বাতিলের সমস্ত দুর্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সুতরাং আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন তোমরা কারা হেফাজত ইসলাম কারা আবার আমি হেফাজত ইসলামের কোনো সদস্যও না কোনো নেতাও না তাদের যতটুকু কাজ ভালো অতটুকু সমর্থন করি এটা পরিষ্কার আমি গত জুমার বলেছিলাম হেফাজতে ইসলামের সম্মেলনে আমরা যাব এবং গিয়েছিলাম কেন দুইটা কারণ বলেছিলাম একটা কারণ ছিল এই একদিকে যখন নাস্তিকেরা শোডাউন করলো কিছু মানুষ তারা গ্যাদারিং করলো এটা দেখে দেশের বামপন্থী রামপন্থী উৎপাত শুরু করলো তাদের মোকাবেলায় প্রয়োজন ছিল আর একটা শোডাউন করার এজন্য শোডাউন হয়েছে আমরা বলেছিলাম যে এখানে একজন লোক বেশি হলে আমার যাওয়ার দ্বারা যে একটা লোক বাড়া হয় তাহলে আমি সেই লোকটা হতে পারি এই জন্য আপনাদেরকে যেতে বলেছিলাম ঠিক কিনা দুই নাম্বার বলেছিলাম অন্যায় হলে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান রাম ইনকুম মন কারান ফালিও গাইয়ের হুবিয়া দিহিন যদি কেউ কোনো অন্যায় দেখো তাহলে তার শক্তি দিয়ে প্রতিহত করো তা না পারলে পালিউগাইরুবি লিসানিহি মুখের দ্বারা প্রতিবাদ করো এটা একটা মৌখিক প্রতিবাদ ছিল আমরা সেই প্রতিবাদ অংশগ্রহণ করেছি কিন্তু এটা মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে এরকম তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দিয়ে হবে না এজন্য থাকতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য আমি সব সময় বলেছি দুইটা রূপরেখা ছিল একটা আছে মদিনার বিজয় আল্লাহর নবী সাল্লাহ মদিনা কিভাবে বিজয় করেছেন ইসলামকে বিজয়ী করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে আর একটা ছিল মক্কা বিজয়ের অভিযান এটা ছিল সামরিক অভিযান সেই রাসুলের তরিকায় আমাদের চলতে হবে সেজন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা নতুবা দেখা যাবে হয়তো তাৎক্ষণিকভাবে একটা অবস্থার এবং একটা ইস্যুকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোক জমা হওয়া যাবে কিন্তু যখন বাতিলের পক্ষ থেকে প্রতিরোধ আসবে তখন কতজন টিকবে সেটা দেখার বিষয় এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে এই দিন কায়েম হতে হলে একদল মানুষকে নিবেদিত প্রাণ হতে হবে দিন কায়েমের জন্য আল্লাহ তারা নবীর রসুলদেরকে পাঠিয়েছেন কোরআন পরিষ্কার বলে দিয়েছে হুয়াল্লাযী কুল্লিহি আল্লাহ তালা বলছেন যুগে যুগে নবী রসুলদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন হেদায়েত এবং দিনে হক দিয়ে কি জন্য লিউজেহরাহু আলা দিন কুল্লিহি যাতে করে তারা আল্লাহর দিনকে আল্লাহর দিনকে অন্যান্য সমস্ত বাতিল দিনের উপরে বিজয় করতে পারেন তাহলে বিজয় করবেন আল্লাহ না মানুষে মানুষ দিয়েই করাবেন কে করাবেন আল্লাহ করবেন কাদের মাধ্যমে নইলে তো নবী রসুল পাঠাবার দরকার ছিল না ওরা যেরকম বলেন আল্লাহ হেফাজত করবেন তার দিনকে তোমরা কারা তাই নবী রসুলদেরকে দরকার ছিল না আল্লাহর নবী জীবনে কয়টা যুদ্ধ করেছেন সাতাশটা যুদ্ধ সরাসরি নিজে করেছেন একশোর উপরে যুদ্ধ করেছেন সাহাবিদেরকে প্রেরণ করে এতগুলো যুদ্ধ করা দরকার ছিল কি তিনি হেফাজত করবেন কে আমাদের মনে রাখতে হবে উর্দু দেখা প্রবাদ আছে बातचीत जितने करता गया जहालत के इलम में इजाफा होते যতই কথা বলছো ততই তোমার সম্পর্কে তোমার মূর্খতার এলেম আমাদের কাছে আরো স্পষ্ট হচ্ছে এরা যে ইসলাম সম্পর্কে কিছু জানে না তার আর একটা দলিল হচ্ছে এই যে হেফাজতে ইসলামের এটা নাম ঠিক না কারণ হেফাজত করবে আল্লাহ আল্লাহ হেফাজত করবেন ঠিকই কাদের মাধ্যমে এটা বোঝাতে হবে মানুষদেরকে এদের এই বক্তব্য মিডিয়ায় প্রচার হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে এরপরে আর একটা আছে আপনি নাস্তিক বলতে কে কাউকে নাস্তিক কে নাস্তিক আর কে নাস্তিক না এটা আল্লাহ ভালো জানেন আপনারা কারা এটা একটা বড় কথা আমাদের মনে রাখতে হবে কে নাস্তিক আর কে আস্তিক এ বিষয়টা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালাই বলেছেন শুনুন সুরায় বাকা নয় নাম্বার সুরার পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা আল্লাহকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কদে কাফার তুম বাদা ইমানিকুম তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছ কে বলেছেন সুরায় তবা পঁয়ষট্টি এবং শিশুদের আল্লাহ বলছেন হে নবী আপনি যদি ওই নাস্তিক বলগারদেরকে মোরতাবদেরকে উপহাসকারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্যকারীদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কেন এই কাজটা করেছো তারা কি বলবে ইন্নামা ওরা বলবে আমরা একটু কৌতুক ছলে বলেছি কি দিল দিয়ে বলছি নাকি অন্তর দিয়ে বলছি নাকি বল আপনি বলুন আবিল্লাহি তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর রসুলের সঙ্গে এবং আল্লাহর আয়াতের সঙ্গে উপহাস করছো তুচ্ছ তাচ্ছিল্য করছো লা বাহানা করো না ওজোর করো না কোন রকমের আর অজুহাত তালাশ করো না কবে কাফার তুম বাদ ইমান তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছো ইমান আনার পরে যে কাফের তাকে কি বলা হয় মোরতাদ কি বলা হয় এই মোরতাদ পাওয়া গেছে না কোরআনে আল্লাহ বলেছেন এরা মোরতাদ যারা উপহাস করে তারা কি এই ফতুয়া আল্লাহর আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন তোমরা না জানলে কোরআন থেকে জানো কি সুন্দর কথা বলে কে নাস্তিক আর কে আস্তিক তা আল্লাহ ভালো জানেন তোমরা বলতে কারা এরপরে শুনুন আল্লাহ কি বলছেন সুরায় আন্নাহাল ষোলো নাম্বার সুরার একশো ছয় নাম্বার আল্লাহ বলছেন মান কাফারা বিল্লাহি মিম্বাদ ইমানিহি যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনার পরে কুফুরি করে আল্লাহকে নিয়ে মজাক করার কারণে তুচ্ছ তাচ্ছিল করার কারণে এরকম দিকে উপহাস করে মজাক করে ইল্লা মান উক্রি হাওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ইমান ওয়ালাকিন মান সারাহাবিল কুফরে এবং সেই কুফুরিটাকে অন্তর দ্বারা উন্মুক্ত করে দেয় জানিয়ে দেয় আল্লাহ তালা বলছেন ফালাইহিম তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আল্লাহর ক্রোধ তাদের উপর অবতীর্ণ হবে এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তবে ইল্লা মানুক্রিহা অকলবহু তবে যদি কাউকে বাধ্য করা হয় এবং সে মুখ দিয়ে কোনো কথা বলে অথচ অন্তর তার ইমান উপর স্থির আছে বাধ্য করে ছুরি ধরা হয়েছে এরকম তাকে জবাই করা হচ্ছে তাহলে সে যদি ওই কঠিন অবস্থায় যান বাঁচাবার জন্য কোনো কথা মুখ দিয়ে বলে আল্লাহ বলছেন সেটা ভিন্ন তাকে আল্লাহ মাফ করবেন কিন্তু যদি কোনো ব্যক্তি এই রকম পরিস্থিতির শিকার হয় নাই কোনো কুফুরি কথা মুখে উচ্চারণ করে কোনো কুফুরি কথা বলে আল্লাহকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে উপহাস করে মজাক করে আল্লাহ তারা বলছেন মান কাফারা মিমবাদি মানিহি ওয়ালাকিন মান সারাহা বিল কুফরে সদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আল্লাহর রাগ তাদের উপরে ওয়ালাহুম আযাবুন আযীম সুতরাং বোঝা গেল এমনি এটা ছিল সূরায়ে নাহল ষোলো নম্বর সূরা একশো ছয় নম্বর তাহলে মোরতাদ আসল বিষয়টা হচ্ছে এই আমার এই জাতি আমি বলি রোজা ভঙ্গের কারণ জানে রোজা রেখে দিনের বেলায় খাইলে রোজা ভাঙে এটা জানে উজু করে পিছনের দিয়ে বায়ু ত্যাগ করলে উজু ভঙ্গ হয় জানে নামাজ ভঙ্গের কারণ হয়তো কিছুটা জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ তারা জানে না এই জন্য বলে আমি তো লাই লাইল্লাহ বলি আমাকে কেন নাস্তিক বলা হচ্ছে আমি নামাজও পড়ি এটা পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর নবীর যুগে যারা মুনাফিক ছিল পাঁচ অক্ত নামাজ জামাতে বর্ত আল্লাহর নবীর সঙ্গে জেহাদাও গেল এরপরেও তারা কি এজন্য সুরায় বাকারার আট নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ তালা বলছেন অমিনান নাস মানুষের মধ্য থেকে একদল মানুষ এরকম আছে যারা বলে আমান্না আমরা আল্লাহর উপর ইমান এনেছি অবিল অমিল আখেরে পরকালে ইমান এনেছি আল্লাহকেও বিশ্বাস করি পরকালেও বিশ্বাস করি আমরা পাকা মমিন লাইলাল্লাহ পড়ি নামাজও পড়ি মক্কাও যাই ওমরাও করি কোরআনও পড়ি সব করি আমরা পাকা মমিন আল্লাহ তালা বলছেন অমা হুম বে মমিন খবরদার এই লোকগুলো মমিন নয় এরা মুনাফিক এরা কি এরা মুনাফিক এদের চরিত্রগুলো আপনারা আশ্চর্য হবেন কোরআনের সুরায় আর শুরুতে আল্লাহ তারা মানুষের পরিচয় দিয়ে দিয়েছেন তিনটা ভাগ করেছেন প্রথম ভাগ মুত্তাকিন এই মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে পাঁচটা আয়াত নাজিল করেছেন কয়টা আয়াত এরপরে মুত্তাকিনদের বিপরীত হচ্ছে কাফের কাফেরদের জন্য দুইটা আয়াত নাজিল করেছেন ইন্নাল্লাদিনা কাফারু সাওয়াউন আলাইহিম এখান দুইটা আয়াত মাত্র এরপরে পাঁচটা আর দুইটা কয়টা হইল সাতটা আট নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা এমন একদল মানুষের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন যেইগুলো মুত্তাকিনও না কাফেরও না বাহ্যিকভাবে তারা লাই লাইল্লাহ পড়ে নামাজ মাঝে মধ্যে পড়ে রোজাবি রাখে না রাখলে ইফতার করে ইফতার মাহবিলে বক্তব্য দেয় হজ মাঝে মধ্যে করে আল্লাহ তারা এই আট নম্বর আট নম্বর আয়াত থেকে এই আট নম্বর মুসলমানদের আলোচনা করেছেন এখান থেকে তেরোটা আয়াত নাজিল করেছেন কয়টা বোঝা গেল কাফের মারাত্মক বেশি না মোনাফিক বেশি কাফের জন্য এখানে আয়াত কয়টা দুইটা মোনাফেকের জন্য কয়টা এ পর্যন্তই না কোরআনে মোনাফিকের নামে একটা সুরা আছে কাফের নামে একটা সুরা আছে সুরা আল কাফিরুন বলি আইহাল কাফিরুন মা তাহাবুদুন এখান থেকে একটা সুরা মাত্র দুই লাইন কয় লাইন কাফের নামে সুরা মাত্র কয় লাইন আর পক্ষান্তরে মুনাফিকুন নামে একটা সুরা আছে ইদা জাকাল মুনাফিকুনা এখান থেকে শুরু করে কোরআনের পুরা দেয়ার পৃষ্ঠব্যাপী সুরা তাছাড়া আল্লাহ তাআলা কাফেরদের জন্য বলেন না জাহান নামের সর্বনিম্ন স্তর কার জন্য বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে নিশ্চয় মুনাফিকদের জন্য জাহান নামের সর্বনিম্ন স্তর বরাদ্দ করা হয়েছে বোঝা গেল এই যে লোকগুলো এই লোকদের চরিত্র কোরআনের তুলে ধরা হয়েছে এরা যখন মমিনদের সঙ্গে মিলে মমিনদের সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা বলে আমান্না আমরা পাকা মমিন আমরা নামাজ পড়ে আপনাদের সাথে আছি ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম আবার যখন তারা তাদের শয়তানদের কাছে যায় শয়তান কারা এখানে এইখানে শয়তান মানতি ওই যে দিন শয়তান না ভূত না এখানে কোন শয়তান মানুষ শয়তান ওদের লিডারদেরকে আল্লাহ শয়তান বলেছেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম পক্ষান্তরে যখন তারা তাদের শয়তানদের কাছে যায় কলো ইন্না মাহাকুম তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গে আছি ইন্নামা নাহানু মুস্তাজিউন বলেন তো দেশ চালাইতে হয় ক্ষমতা আসতে হলে ওদেরকেও লাগে ভোট তো ওদের কম না একটু ওদের সঙ্গে কি মজাক করি একটু পরিষ্কার বলে দেওয়া হয়েছে কবি একবার এই লোকদের চরিত্রটা আরো সুন্দর করে বলেছেন হজ্জে কা বা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলিয়া খুশ রাহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হোক তিনি বলছেন এই লোকগুলো মক্কায় গিয়ে হজ করে গঙ্গায় গিয়ে আবার স্নানও করে যেন আল্লাহ খুশি থাকে শয়তানও যেন বেজার না হয় হজ্জেকা বা ভিকেয়া গঙ্গাকা স্নান ভিলেয়া খুশ রাহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হোক এদের মনে রাখতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন ওর মুখী বিপদ একদিকে রোম পরস্যের সম্রাটটা মনে করলো মোহাম্মদ সাল্লাহ মরে গেছে এইবারে হামলা করব আর একদিকে একদল মুসলমান মোরতাদ হয়ে গেল নবী মারা গেল তাহলে কেমন নবী দেশে একদল আছে না নবী এখনো কবর জীবিত এমনি ভাবে আর দল তারা সেই মুসাইলামাতুল কাজা মিথ্যা নবীর উন্মত হতে লাগলো এর মধ্যে আর দল মানুষ জাকাত দিতে অস্বীকার করে বসলো অমর আপনার খত্তাবের মতো লৌহ মানব আবু বকরকে বলছে আবু বকর একদিকে রোমানদের হামলার আশঙ্কা আছে একদিকে মোসাইলামাতুল কাজাবের উম্মদের হত্যা করতে হবে আর একদিকে মোরতাদদের মোকাবেলা করতে হবে এই সময় যারা জাকাত দিতে অস্বীকার করেছে তারা তো লাইলাহ ত্যাগ করে নাই নামাজ ত্যাগ করে নাই রোজাও ত্যাগ করে নাই মসজিদে আসা বন্ধ করে নাই জিহাদও বাদ দেয় নাই খালি অস্বীকার করেছে কোনটা এদের সঙ্গে এখন যুদ্ধ করা দরকার নেই অন্যগুলো সামলাও কে বলছে অমর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু গর্জে উঠলেন তিনি বললেন অল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত অমর জেনে রাখো আল্লাহর কসম যারা সালাতের মধ্যে আর জাকাতের মধ্যে পার্থক্য করবে সালাদ আদায় করতে রাজি জাকাত দিতে রাজি না অস্বীকার করবে আমি আল্লাহর কসম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম কেন আল্লাহর কোন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ইমান ভেঙে গেছে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করলে যেমন উদ্ভঙ্গ হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন আয়াতকে নিয়ে আল্লাহর কোন বিধানকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর কোন বিধানকে নিয়ে যদি কেউ তুচ্ছ করে অথবা কোনো একটা বিধান স্বীকার করে সঙ্গে সঙ্গে তার ইমান ভেঙ্গে যায় কাফের ও মোরতাদ হয়ে যায় হাদিসটা দেখুন বোখারির চোদ্দশো নম্বর হাদিস আমার ভাইয়েরা এই জন্য আকিদার যতগুলো কিতাব আছে সব কিতাবগুলোতে পরিষ্কার করা হয়েছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন হাদিসের কেতাব পরিষ্কার হয়েছে লাইলাহা ইল্লাল্লাহ বললি সে মুসলমান না লাইলাহা ইল্লাল্লাহ বলতে বুঝে শুনে না বুঝে বললে চলবে না এই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি পহেলা বৈশাখ ওরা পান্তা ভাত খাবে আল্লাহর গজব নেমে আসুক আমরা যেন থেকে বাঁচতে পারি সেজন্য মার্কাজে একটা দাওয়া প্রোগ্রাম আছে সকাল নয়টার থেকে শুরু করে বিকেল ছয়টা পর্যন্ত চলবে এখানে লাইল্লাহর তর্জমা কি তা শিক্ষা দেবে ইনশাল্লাহ আপনাদেরকে শীত দেওয়া হবে এরপরে ইনশাল্লাহ কাজে সকলেই চলে আসি এবং অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি দুপুরে আপনাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন থাকবে ইনশাআল্লাহ আমরা যা পারি ডাল ভাত ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আর কেউ যদি অংশগ্রহণ করতে চান তাও দাওয়াত রইল কেউ সাহায্য করতে হবে সে সুযোগ আছে যাই হোক সে ভিন্ন বিষয় আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো আজকে এই জাতি জানে না লা ইলাহা ইল্লাল্লাহর মানিটা কি এই লাই পড়লেই চলে না সাক্ষী দিতে হয় সাক্ষী কাকে বলে শুনুন কোরআনে পরিষ্কার বলা আছে এই সাক্ষীটাকে বলা হয়েছে সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন উল আইয়ু সাইন আকবর শাহাদা বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এরপর আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন কুল বলো তা হচ্ছে লাইলাহা আবার কোরআনে আরাকাত আল্লাহ বলছেন এমন সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন যেই সাক্ষী ফেরেস্তা দিয়েছে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমে কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লা এখানে পরিষ্কার বলে শাহিদ আল্লাহু আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন ওয়াল মালাইকাতু সমস্ত ফেরেস্তার সাক্ষী দিয়েছেন ওয়া উলুল ইলমে সমস্ত এলে মহারা সাক্ষী দিয়েছেন এত বড় সাক্ষী সেই সাক্ষী কোন সাক্ষী লাইলাহা সাক্ষী কাকে বলে আপনি জজে গেলেন জজের কাছে গেলেন আদালতে গেলেন জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে আপনি বলেন আমি এই খুনের মামলার সাক্ষী জজ সাহেব বলেন বলুন কে খুন করেছে জানি না কাকে খুন করেছে তাও তো জানি না কি দিয়ে খুন করলো তাও জানি না কেন খুন করলো তাও তো জানি না জজ সাহেব কি বলবেন পুলিশ দেখে বলবেন যে দেখো মাথা ঠিক আছে কিনা মাথা যদি ঠিক না থাকে পাবনা পাঠাও ঠিক করার জন্য আর মাথা ঠিক থাকলে কোথায় পাঠাও নাজিমুদ্দিন রোডে দেয়াল ঘেরা বাড়িতে পাঠাও দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে বুঝে শুনে দিতে হয় না বুঝে দিলে সাক্ষী হয় না তাহলে যেই সাক্ষীকে বলা হয়েছে সবচেয়ে বড় সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন এই সাক্ষী না বুঝে দিলে চলবে লাইলাহ পড়লি মুসলমান হয় না ওরকম হিন্দু বহুত আছে লাইলাহ মুখস্থ আছে ওদেরকে মুসলমান বলে না লাইলাহার মানে হচ্ছে বুঝে শুনে বলতে হবে লাইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট লাইলাহার দুইটা অংশ লাইলাহা একটা ইল্লাল্লাহর একটা লাইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এরকম লা মানে কিচ্ছু নাই কোন ইলাহা নাই কোন মাহবুদ নাই কারো হুকুম মানি না কারো অনুগত্য করি না ইল্লাল্লাহ একমাত্র একজনকে মানে তিনি কে পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেরকম ভাবে আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয় ঠিক তেমনি ভাবে মুসলিম হতে হলে লাইলাহার করাত দিয়ে লাইলাহার তরবারি দিয়ে লাইলাহার রেতের মাধ্যমে যত গায়রুল্লাহ যত নেতা নেত্রী জনক আসুক ঘোষক আসুক যত আদর্শ আসুক সমস্ত তন্ত্র মন্ত্র সমস্ত আদর্শ সব বাতিল করে শুধু একটা গ্রহণ তার নাম হচ্ছে আল্লাহ লাইলাহা আমার জাতি কয় লাইলাহা ইল্লাল্লাহ এটা পরে আবার কয় আল্লাহ তো আছে ইল্লাও তো আছে এই বেটা ইল্লাইটা আল্লাহ ইল্লাটাই কে লাইলাহা ইল্লা আল্লাহ ইল্লাই কে ইল্লা আল্লাহ বলার পরে আবার বলে ইল্লাহ আর একটা আছে তাহলে দুইটা হয়ে গেল না এই জন্য এটার নাম তাও হিদ এটা ক্লিয়ার করতে হবে এছাড়া সব জিরো যত তসবি পড়ো যত উমরা করো আর যত দান খয়রাত করো সব জিরো একজন লোক জিরো লাগছে একেবারে বসিলা আমাদের এই মার্কাজ মসজিদ থেকে শুরু করে একেবারে বঙ্গভবন পর্যন্ত জিরো লাগলো কোনো মূল্য আছে এবারে একটা এক লাগলো এক এরপরে একটা জিরো দিল কত হবে দশ আর এক জিরো কত হলো আর এক জিরো কত হলো এখন জিরো যত বাড়বে তত একের মূল্য ঠিক তেমনি ভাবে তোমার নামাজ রোজা জাকাত যাই বলো এই সবগুলো সব জিরো কোনো কাজে আসবে না ততক্ষণ পর্যন্ত তোমার এক এবং তৌহিদ ক্লিয়ার না থাকবে তা না লাইলাহা লাইলাহা আমি কোনো মাহবুদ মানি না কারো করি না কারো বিধান মানি না কারো ক্ষমতা মানি না ইল্লাহ এক আল্লাহ ছাড়া আমি কারো ক্ষমতা মানি ক্ষমতা মানি কার এটা বুঝে শুনে কবুল করতে হবে বিয়ার সে কবুল না করলে বিয়ে হয় নাকি এই বেটা বিয়া যদি কবুল করা ছাড়া না হয় তাহলে বাপ দাদা মুসলমান বাপ দাদা মুসলমান মুসলমান হবে নাকি ডাক্তারের ছেলে কি ডাক্তার হয় নাকি না পড়াশোনা করা লাগে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় নাকি আপনি আমি কি ইসলাম কবুল করেছি বাপ দাদা মুসলমান পরের সূত্রে মুসলমান না এটা শাহাদা দিতে হবে সাক্ষ্য দিতে হবে ঘোষণা করতে হবে কবুল করতে হবে এই জন্য তাওহিদের সাতটা শর্ত আছে কটা শর্ত আপনারা ইনশাল্লাহ আজ আমি নিয়াত করেছি এখন থেকে প্রতি মাসে একটা আমরা ইজতেমা করব যেখানে এলমি বিষয়গুলো আলোচনা হবে শুরু হচ্ছে আগামী এই পহেলা বৈশাখ যাতে আমরা পান্তা ভাতের দিকে না যেতে পারি কোনো গুনাহে অংশগ্রহণ করতে না পারি সেজন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান সেদিন সকলে চলে আসবেন অন্যান্য ভাইদের দাওয়াত দিবেন তাও হেদ ক্লিয়ার করুন এলেম অর্জন করুন তাহলে ইনশাল্লাহ দেখবেন এই সমস্ত বাতিলের যত প্রশ্ন আর যতগুলো তাদের স্কাল এগুলোর জবাব আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন ওসল্লাহ মোহাম্মদ আলিজ মাইন